সোনালী যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব ভুলণ্ঠিত সেই শহীদি পতাকা আমরাই ঊর্ধ্বে তুলব সোনালী যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব ভুলণ্ঠিত সেই শহীদি পতাকা আমরাই ঊর্ধ্বে তুলব সোনালি যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব ভুলণ্ঠিত সেই শহীদি পতাকা আমরাই ঊর্ধ্বে তুলব সোনালি যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব ভুলণ্ঠিত সেই শহীদি পতাকা আমরাই ঊর্ধ্বে তুলব আমরা হব অমরের মতবীর সেরে খোদালির শমশির আমরা হব অমরের বীর সেরে খোদালির শমশির আমরা হব অমরের বীর সেরে খোদালির শমশির বিশ্বটাকে চমকে দিয়ে বিশ্বটাকে চমকে দিয়ে বিশ্বটাকে চমকে দিয়ে আকাশ পানে ছুটবো সোনালি যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব ভুলণ্ঠিত সেই শহীদ পতাকা আমরাই ঊর্ধ্বে তুলব সোনালি যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব ভুলণ্ঠিত সেই শহীদ পতাকা আমরাই ঊর্ধ্বে তুলব আমরা হব খালিদের উপমা কাফন দিয়ে যারা বাঁধে আমামা আমরা হব খালিদের উপমা কাফন দিয়ে যারা বাঁধে আমামা আমরা হব খালিদের উপমা কাফন দিয়ে যারা বাঁধে আমামা পৃথিবীটাকে কাঁপিয়ে মোরা পৃথিবীটাকে কাঁপিয়ে মোরা পৃথিবীটাকে কাঁপিয়ে মোরা সত্যের হুঙ্কার ছাড়ব সোনালি যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব ভুলণ্ঠিত সেই শহীদি পতাকা আমরাই ঊর্ধ্বে তুলব সোনালি যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব ভুলণ্ঠিত সেই শহীদি পতাকা আমরাই ঊর্ধ্বে তুলব সোনালি যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব ভুলণ্ঠিত সেই শহীদি পতাকা আমরাই ঊর্ধ্বে তুলব ভুলণ্ঠিত সেই শহীদি পতাকা আমরাই ঊর্ধ্বে তুলব ভুলণ্ঠিত সেই শহীদি পতাকা আমরাই উর্ধে তুলব ভুলণ্ঠিত সেই শহীদি পতাকা আমরাই উর্ধে তুলব